কলরব কলরব কলরাও কলরব কলরব বন্ধুরা শুনছিলেন কলরবের শিল্পী আবু সুফিয়ানির কণ্ঠে আর নয় অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ আবু সুফিয়ান কাজী জুনাইদ মুহসিন ও জাফর আহমদ রাবি কণ্ঠ সহযোগিতায় ছিলেন সাইদ আহমদ বদরুজ্জামান এনামুল হক সাইদুজ্জামান নূর ওমর আবদুল্লাহ ওয়ালিউল্লাহ ও ইকবাল মাহমুদ সার্বিক ব্যবস্থাপনায় বদরুজ্জামান সঙ্গীত কম্পোজিশনে মোহাম্মদ সেলিম এবং উপস্থাপনায় আমি ইলিয়াস হাসান অ্যালবামটির প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলর আর পরিবেশনায় সুর কেন্দ্র আঠারো পল্টন প্লাজা পুরানা পল্টন ঢাকা অ্যালবামটি সম্পর্কে মন্তব্য জানাতে লগ করুন www.facebook.com klbsg সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এবারের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব